কমলিওয়ালা রহমওয়ালা নবীজি আমার কমলিওয়ালা রহমওয়ালা নবীজি আমার দু জাহানের বাদশ তুমি কুল নবী সরদার কমলিওয়ালা রহমওয়ালা নবীজি আমার কমলিওয়ালা রহমওয়ালা নবীজি আমার মদিনার ওই রৌজা পাকের সব জমিনার মদিনার ওই রৌজা পাকের সব জমিনার দু চোখেতে ভাসে সদা ধ্যান যে আমার কমলিওয়ালা রহমওয়ালা নবীজি আমার কামলিওয়ালা রহমওয়ালা নবীজি আমার কত হাজি হাজির জাপাকে সালাম জানায় কত হাজির জাপাকে সালাম জানায় পারলাম না রে যেতে আমি রৌজায় আতহার কামলিওয়ালা রহমওয়ালা নবীজি আমার কামলিওয়ালা রহমওয়ালা নবীজি আমার নবী তোমার আশিক হয়ে খুঁজি গো তোমায় নবী তোমার আশিক হয়ে খুঁজি গো তোমায় ঠাই দিও গোলামের চরণে তোমার কমলিওয়ালা রহমওয়ালা নবীজি আমার কমলিওয়ালা রহমওয়ালা নবীজি আমার সুধী শ্রোতা আমাদের ক্যাসেটে বহুবার প্রিয় নবীজির নাম উচ্চারিত হয়েছে অনুগ্রহ করে রাসুলে পাকের নামের সাথে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেবেন